The network, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহিল করিম আম্মাবাদ প্রিয় দর্শকবৃন্দ আজকে এ পর্যায়ে আমরা যেই বিষয়টি শুনব লেখক রহমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন একটি কোরআনুল করিমের আয়াত দিয়ে আয়াতটি সুরা মায়দা এর তেইশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়া আল্লাহি ফতাওয়াক্কালু ইনকুমতুম মুমিনিন যদি তোমরা মমিন হও তাহলে আল্লাহ সুবাহ আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো আল্লাহ সুবাহ আল্লাহর উপরেই ভরসা করো যদি তোমরা মমিন হও ইমানের একটি শর্ত যেন আল্লাহ রাবুল আলমিন এ আয়াতে তুলে ধরেছেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসাশীল না হয় তাহলে সে ইমানদার হতে পারবে না ইমানদার হতে চাইলে তাকে অবশ্যই আল্লাহর উপর ভরসাশীল হতে হবে তাই আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি একটি ইমানের শর্ত ইমানের একটি অন্যতম অংশ সাথে সাথে এ বিষয়টি সঠিকভাবে প্রয়োগ না হওয়ার কারণে মানুষের ইমানও বাতিল হয়ে যায় সে শেরকে লিপ্ত হয়ে যায় অর্থাৎ যেই তাওয়াক্কুল যেই ভরসা যেই আস্থা আল্লাহ সুবাহানা আল্লাহর উপরে রাখতে হয় সেই ভরসা যদি কোনো মখলুকের উপর রাখা হয় তখন সে ব্যক্তির ইমান বাতিল হয়ে যাবে কারণ সে শেরকে লিপ্ত হয়ে গেছে কোনো মখলুককে আল্লাহ সুবাহানা তালার সমপর্যায়ে সে গণ্য করেছে প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা পূর্বে আলোচনা শুনেছি ভালোবাসার তারপরে আলোচনা শুনেছি ভয়ভীতির ভয়ভীতি যেমন আল্লাহ সুবাহ তালার উপর যেভাবে তার প্রতি যেভাবে আমাদের ভয়ভীতি হবে সেই ভয়ভীতি কোনো মখলুকের জন্য হলে যেমন শেরক হয়ে যায় ঠিক তেমনইভাবে ইমানের একটি অংশ ইমানের একটি অন্যতম শর্ত সেটি হচ্ছে আল্লাহ সুবাহানাহাত আল্লাহর উপর ভরসা করা এ ভরসা যদি আল্লাহ সুবাহানাহাত আল্লাহর উপর যেভাবে হতে হয় সেভাবে যদি কোনো মখলুকের উপর হয় তাহলে সেটি আমাদেরকে শেরকের দিকে নিয়ে যাবে তো ভরসা শব্দটি আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি কোরআন এবং হাদিসের ভাষায় ব্যবহার করা হয়েছে আর তাওয়াক্কুল শব্দ তাওয়াক্কুল কাকে বলা হয় এর একটু সংজ্ঞা আমরা একটু আগে জেনে নেই তাওয়াক্কুল বলা হয় হুয়া আল এতেমাদু আল্লাহি সুবহানা হুয়া তালা ফি হসুল মতলুবি ও দফ ইল ওয়া ওয়ফেউল আসবাব আল ফিহা আমি আমার জীবনে যত কল্যাণ অর্জন করতে চাই সেই কল্যাণ অর্জনের দিক থেকে ভরসাশীল হব আল্লাহ সুবাহ আল্লাহর উপরে যে তিনি শুধু কল্যাণ আমাকে দিতে পারেন এবং আমার জীবনে যত বিপদ আপদ থেকে আমি বাঁচতে চাই সেই দিক থেকেও আমি ভরসাশীল হব আল্লাহ সুবাহান হওয়া তাল্লাহার উপরেই যে তিনি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন আমার বিপদ তিনিই দূর করতে পারেন তাহলে এই দুই দিক থেকে এক হলো আমার জীবনে যত কল্যাণ আসবে চাইব সেই কল্যাণ একমাত্র দিতে পারেন আল্লাহ সেজন্যই আল্লাহর উপরেই শুধু ভরসাশীল হব অন্য কারো উপর নয় দ্বিতীয় হলো আমার জীবনে যত অকল্যাণ আসতে পারে সেই অকল্যাণগুলি প্রতিরোধের জন্য ভরসাশীল হব আল্লাহর উপরে যে তিনি আমাকে এই অকল্যাণ থেকে ক্ষতি থেকে হেফাজত করতে পারেন এ হলো একটা অংশ একটা অংশের দুটো দিক কিন্তু এটা হলো এক অংশ দ্বিতীয় অংশ ওয়াফেআল আসবাব আল মাদুন ফিহা শুধু এই ধরনের বলেই ঘরে বসে থাকবো তা নয় আবার আমাকে কি করতে হবে ফেলুল আসবাব আল মাদুন ফিহা সম্মত যেই মাধ্যমগুলি রয়েছে উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি আমাকে আবার অবলম্বন করতে হবে অর্থাৎ আল্লাহ রাবুল আলমী আমাকে তিনি রেজেকের মালিক আমাকে রেজেক দিবেন সেই ক্ষেত্রে আমি আল্লাহর পর ভরসা করব যে আল্লাহ রেজেকের মালিক তিনি আমাকে রেজেক দিবেন এবং শরীয়ত সম্মত পন্থায় আমি আবার রেজেকের জন্য বের হব এর অর্থ এই নয় যে আমি আল্লাহর উপর ভরসা করে ঘরে বসে থাকবো যে আমার কাছে আসে রেজেক আসবে তা না শরীয়তের এই নির্দেশ আবার যে আমাকে গিয়ে বৈধ পন্থায় কাজে নামতে হবে হালাল ব্যবসায় হোক বা হালাল চাকরিতে হোক সেখানে আমাকে বা হালাল ক্ষেত খামার কৃষিকাজে হোক আমাকে নামতে হবে নেমে সেই মাধ্যম বা এই পন্থাটা আমাকে অবলম্বন করতে হবে রেজেকের জন্য ঠিক অনুরূপভাবে আমার যাবতীয় বিপদগুলি দূর করতে পারেন বিপদ থেকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ সুবাহ এই হিসাবে আল্লাহর উপর আমি ভরসা রাখব সাথে সাথে আমাকে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য সতর্কতা অবলম্বন যেগুলি শরীয়ৎসম্মত সেগুলিও করতে হবে উদাহরণস্বরূপ আমার এই ঘর এই ঘর থেকে বাইরে গেলে চোর ডাকাত আসতে পারে চুরি করে নিয়ে যেতে পারে সব কিছু তো এই বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহর উপর ভরসা করব। এর অর্থ এই নয় যে ঘর থেকে যখন বের হয়ে বাইরে যাব দরজা একেবারে খুলে টুলে সব রেখে দিয়ে চলে যাব এটার নাম আল্লাহর পর ভরসা নয় আবার আমাকে আল্লাহর পর ভরসা করতে হবে যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে চোরের বিপদ থেকে রক্ষা করতে পারেন এ মাল আমার হেফাজত আল্লাহ করবেন এ ভরসাও রাখতে হবে আবার নির্দেশ হলো ইসলামের এগুলিকে সংরক্ষণের ব্যবস্থাও নিতে হবে এটার নাম হলো তাওয়াক্কুল এটার নাম হলো ভরসা কেউ যদি এটা মনে করে যে রেজেকের মালিক আল্লাহ তিনি আল্লাহ রেজেক দিবেন তাই আমি কোনো কাজ করব না ঘরে বসে থাকবো রেজে আমার কাছে এমনি বস্তা বস্তা আসবে না এটা ইসলামের নিয়ম নয় এটার নাম তাকুল নয় আবার কেউ যদি বলে যে আল্লাহ হেফাজতের মালিক অথবা আল্লাহ হেফাজত করবেন আমি চোখ বন্ধ করে হাই রোডের মধ্যে হাঁটে হাঁটে চলবো না তা হতে পারে না সেখানে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে যেখানে অ্যাক্সিডেন্টের আশঙ্কা রয়েছে সেখান থেকে আমাকে দূরেও থাকতে হবে প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি ছিলেন এমন ব্যক্তি যিনি সবচেয়ে বেশি আল্লাহ রাবুল আলমিনের উপর বর্ষাশীল ছিলেন সবচেয়ে বেশি আল্লাহ রবুল্লা আলমিনের উপর তাঁকুল যিনি করেছিলেন গোটা মানব জাতির মধ্যে তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম রেজিকের জন্য সব আবাদত বাদ দিয়ে ব্যস্ত হয়ে যাব এটা নিষিদ্ধ এটা ঠিক নয় আবাদত আল্লাহ রবুল্লাহ আলমিনের ঠিক টাইম মতো করবো আবার সময় মতো আমি রেজেকের অনুসন্ধানের জন্য হালাল পন্থায় হালাল ভাবে আমি কাজে নিয়োজিত হব কিন্তু সব কিছু ছেড়ে ফানাফিল্লা হয়ে বসে থাকবো যে আল্লাহ রেজেক আসবে এই অবস্থা বা এই কথা আল্লাহ রসুল সাল্লাম বা ইসলামের বিষয় এই ধরনের তাওয়াক্কুল আবার ইসলাম শিক্ষা দেয়নি আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি যেগুলি শরীয়তসম্মত পন্থা সেগুলি গ্রহণ করতেন যখন বাড়ি থেকে কোথাও সফরের জন্য বের হতেন এই ভরসায় তিনি বের হয়ে যেতেন না যে সফরে যাবো আল্লাহ রেজেকের মালিক আল্লাহ রেজেক দিবে তা না কিছু সাথে নিয়ে যেতেন সফরে যেন খাইতে হলে খাওয়া থাকে সাথে সেই প্রস্তুতি নিয়ে যেতেন তো এই প্রস্তুতি নিয়ে যাওয়া মানে এটা হলো শরীয়তসম্মত মাধ্যম এই মাধ্যম অবলম্বন করতে হবে এবং আল্লাহর কাছে রেজেকের জন্য চাইতে হবে তো ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধের ময়দানেও যখন বের হয়েছেন বলেন নাই যে আল্লাহ যুদ্ধের ময়দানে যাচ্ছি আল্লাহর নির্দেশে চলে যাই আল্লাহ ভরসা আল্লাহর পর ভরসা কিছু প্রস্তুতি নাই তা নয় সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য যে অস্ত্র শস্ত্র যা ছিল যুদ্ধের পোশাক তিনি ওহদের ময়দানে গেলেন দুটো যুদ্ধের পোশাক পরিধান করলেন পরিধান করে তিনি বের হলেন আবার এই অর্থ নয় এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি আমাদের সামনে দু একটি দর্শের পরে আসবে যা আল্লাহর পর তাওয়াক্কুল রেখে বের হলাম বের হয়ে যদি আবার বিপদগ্রস্ত হয়ে যাই তখন ইমানের কথা ভুলে যাব এমন নয় আল্লাহ রসুল সাল্লাম দেখুন এই উহুদের কোথায় উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম বের হলেন আল্লাহর উপর ভরসা রেখে অবশ্যই বের হয়েছেন কোনো সন্দেহ নেই এরপরে নিজের কাছে যে অস্ত্রশস্ত্র যা ছিল তা নিয়ে প্রস্তুতি নিলেন যুদ্ধের পোশাক তিনি পরিধান করলেন মাথায় হ্যামলেট পরলেন পরে গেলেন তারপরেও অহুদের ময়দানে গিয়ে যে কোনো যুদ্ধে যত তিনি আঘাতপ্রাপ্ত হননি ক্ষত হন বিক্ষত হননি সেই আঘাতপ্রাপ্ত হলেন অহুদের যুদ্ধে গিয়ে মাথায় সে হ্যামলেট ঢুকে গেল সেই দাঁত ভেঙে গেল আল্লাহ রসুল সাল্লামের তাহলে আল্লাহর পর তাওয়াক্কুল রেখে বের হলেন প্রস্তুতি যতটুকু ছিল সামর্থ্যে সেটাও নিলেন নিয়ে বের হয়ে আবার তিনি কি করলেন বিপদ গ্রস্ত হয়ে গেলেন এখানে আরেকটি বিষয় এসে যায় সেটি হলো আবার আমার ভাগ্যে কি বিপদ আসে না আসে সেটার উপর আমাকে বিশ্বাসী হতে হবে সেই আলোচনা আমাদের পরে আসবে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি ঠিক ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল এর অর্থ এই নয় যে আল্লাহর উপর তাওয়াক্কুল করছি বলে সব কিছু বর্জন করব একেবারে ইসের মতো থাকবো তা নয় শীতের দিন আল্লাহর উপর তাওয়াক্কুল করব আল্লাহ শীত থেকে হেফাজত করবে কিন্তু শীতের পোশাক যেটা আছে আমাকে সেটা আবার পরতে হবে ফিরে বন্ধুরা এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবারও ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভিত্তিতে একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈসা আলাইসালাম আবার নেমে আসবে জলের কপালের উপরে কাপ হা রা লিখা থাকবে মানে দাজ্জাল কাফের মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মান্দারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ সুবাহর উপর তাওয়াক্কুল এর পরিচয় বা সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা বলেছিলাম যে তাওয়াক্কুল এর দুটি অংশ প্রথম অংশ হল সকল কল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবাহন তালা সেই হিসাবে বিশ্বাস করে তার উপর ভরসাশীল হতে হবে এবং সকল অকল্যাণ থেকে হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ সুবাহানতালা সেই হিসাবে তার উপর আস্থাশীল হতে হবে এক দ্বিতীয় বিষয় হচ্ছিল যেটি সেটা হলো এরপরেও শরীয়তসম্মত যেগুলি রুজি রোজগারের জন্য বা কিছু পাওয়ার জন্য পন্থা দেওয়া হয়েছে সেই পন্থাতেও আমাকে নামতে হবে সেই পথেও আমাকে বের হতে হবে অনুরূপভাবে নিজেকে সংরক্ষণ হেফাজতের জন্য শরীয়তসম্মত যেই পদ্ধতিগুলি দেওয়া হয়েছে সেই পদ্ধতিগুলিও আমাকে গ্রহণ করতে হবে এই সম্পূর্ণটির নাম হলো আল্লাহ সুবাহ উপর তাওয়াকুল বা ভরসা অতএব শুধু আল্লাহর পরে ছেড়ে দিয়ে যে আল্লাহ রেজেকের মালিক তিনি রেজেক দিবেন আমি ঘরে হাত গুটিয়ে বসে থাকবো এটার নাম কখনো তাওয়াকুল নয় অনুরূপভাবে শুধু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যে আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ হেফাজত করবেন নিজে যেখানে সেখানে ভয়ঙ্কর জিনিসে চলে যাব তা কখনো এটার নামও কখনো তাওয়াকুল নয় শরীয়ত সম্মত পন্থা অবলম্বন করতে হবে এবং আল্লাহ সুবাহ উপর আস্থা রাখতে হবে কারণ পন্থা অবলম্বন করলেই যে এসে যাবে তা কখনো নয় বহু মানুষ আমরা যদি লক্ষ্য করি দেখি আমাদের রিক্সাওয়ালারা যখন সকালে বের হন অনেক রিক্সাওয়ালা দেখা যায় যে সকালে বের হলে দু এক ঘন্টায় সারাদিনের ইনকাম করে ফেলে আবার অনেক রিক্সাওয়ালা দেখে তার সে রিক্সা নিয়ে ঠিকই বের হয়েছে সকাল থেকে সন্ধ্যায় চলে গেছে তার জমাটাই উঠাতে পারেনি সে এখনো কি প্রমাণ হলো প্রমাণ হলো যে মাধ্যম অবলম্বন করলেই যে আমার রেজেক চলে আসবে তা নয় রেজেকের মালিক হলেন আল্লাহ সুবাহ তিনি যদি দেন তাহলে আসবে আর যদি না দেন তাহলে আসবে না কিন্তু আমাকে মাধ্যম অবলম্বন করে চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুরা আবার মাধ্যম অবলম্বন করলে আল্লাহর প্রতি আস্থাশীল হলে আল্লাহ রবুল্লা আলমিন কাউকে কখনো নিরাশ করেন না যেমন আল্লাহ রসুল সাল্লাম হাদিসও বলেছেন তিরমিজির হাদিস যদি তোমরা সত্যিকারীভাবে আল্লাহ সুবাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করতে তাহলে আল্লাহ রাবুল আলমিন ওই পাখিদেরকে যেভাবে রেজেক দিচ্ছেন সকালবেলায় খালি পেটে পাখি বের হচ্ছে আবার দেখা যায় সন্ধ্যাবেলা সে পেট ভরে বাসায় ফিরছে কোথাও কোন দিকে মাল সম্পদ জমা করেও রাখে নাই যখন ফিরে আসেছে জেনে নাই কোথাও কি আছে না আছে জানে না শুধু আল্লাহর পরেই ভরসা কিন্তু আল্লাহর পর ভরসা করে সে আবার সকাল হলে এই বলে ঘরে বসে থাকেনি যে আল্লাহ রেজেকের মালিক আল্লাহ ঘরে দিবেন তা না আবার বের হয়েছে কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে বের হয়েছে আল্লাহ রাবুল আলমিন তাকে খালি পেটে রাখেনি আবার পেট ভরে সে বাসায় ফিরেছে ঠিক আল্লাহ রাবুল আলমিন সেভাবে আমাদেরকে রেজেক দিবেন যদি আমরা সত্যিকারী আল্লাহ রাবুল আলমিনের উপর ভরসাশীল হই প্রিয় বন্ধুরা আসুন এরপর আমরা তাওয়াক্কুল একটু বিষয়টি আলোচনা করে নেই যে তাওয়াক্কুল হলো সাধারণত আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি প্রথম হলো এক প্রকার তাওয়াক্কুল যেটি আল্লাহ রাবুল আলমিন তিনি সবকিছু দেওয়ার মালিক এবং সবকিছু সংরক্ষণ ও বিপদ মুক্ত করার তিনি মালিক তার মুখাফিকি হয়ে থাকতে হবে এর বিকল্প পথ নাই এ ধরনের আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপর যে তাওয়াক্কুল রাখা এটি হলো তাওহিদের বিষয় এটি হলো ইমানের বিষয় আর এই ধরনের তাওয়াক্কুল যখন আমরা কোনো মাখলুকের উপর করব সেটির নামই হবে শির যদি কোনো ব্যক্তি কোনো বস্তু এর ক্ষেত্রে আমরা মনে করি যে এই ব্যক্তিটাই সেই আমার কিছু নিয়ে আসে সব কিছু দেয় আর এই ব্যক্তিটাই আমাকে সংরক্ষণ করে তাই আমি তার মুখাফেকি এই ধরনের যদি কোনো ব্যক্তির প্রতি তাহকুল হয়ে যায় ভরসা হয়ে যায় তাহলে এটি হবে শেরক বড় শেরক হবে এটি শেরকে আকবার হবে প্রিয় বন্ধুরা এ হলো প্রথম প্রকার তাওয়াক্কুল এটা যখন শুধু আল্লাহর জন্য সীমাবদ্ধ রাখবো তখন সেটাই হলো তাওহিদ সেটার নামই হলো ইমান আর যখন এটা গায়রুল্লাহর কাছে সম্পাদন করব গায়রুল্লাহর ক্ষেত্রে এটাকে যখন প্রয়োগ করব সেটা আমাদের শেরক হয়ে যাবে সেটি বড় শেখ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো শেখ দ্বিতীয় প্রকার তাওয়াকুল আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে রেজেক দিয়ে থাকেন কিন্তু সেই রেজেক সরাসরি আল্লাহ রবুল্লাহ আলমিন দেন না বরং বিভিন্ন মাধ্যম এর আলোকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে রেজেক দেন কেউ চাকরি করছি সেই চাকরির মাধ্যমে আল্লাহ রেজেক দেন কেউ ক্ষেত খামারে কাজ করছি চাষাবাদ করছি সেটার মাধ্যমে আল্লাহ রেজেক দেন কেউ ব্যবসা বাণিজ্য করছি সেটার মাধ্যমে আল্লাহ রেজেক দেন কেউ দোকানপাট করছি সেটার মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন রেজেক দেন তো এই যেই মাধ্যমগুলির আলোকে আমরা রেজেক পেয়ে থাকি আল্লাহ রাবুল আলমিন রেজেক দেন আমাদেরকে এক্ষেত্রে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাবুল আলমিন তিনি হলেন রেজেকের মালিক এই মাধ্যমগুলির মাধ্যমে আল্লাহ রেজেক দেন আর এই মাধ্যমগুলি যদি নাও থাকে আল্লাহ রাবুল আলমিন অন্য কোনো মাধ্যম তৈরি করে দিয়েও আমাকে রেজেক দিতে পারেন এই বিশ্বাসটা রাখতে হবে তাহলে এটি হলো শেখ মুক্ত বিশ্বাস শেখ মুক্ত তাওয়াক্কুল ভরসা কিন্তু যদি আবার এমন হয়ে যায় যে আল্লাহ রাবুল আলমিন তো ঠিকই রেজেকের মালিক কিন্তু এই চাকরিটা যদি আমার ছুটে যায় তাহলে আমার রেজেক বন্ধ হয়ে যাবে কারণ এটা তো রেজেকের মাধ্যম এই যখন যদি বিশ্বাস হয়ে যায় তাহলে এটা হবে শেরকে আসকার ছোট শেরক হবে কারণ এটাকে আমি এমন ভাবে সংক্ষিপ্ত করেছি মনে হচ্ছে যেন এটা ছাড়া আমার আল্লাহ রেজেক দিবেন ঠিকই কিন্তু এটা ছাড়া বোধহয় আর রেজেক হবে না এ ধরনের আমার একটা বিশ্বাস যখন সৃষ্টি হয়ে যায় এ ধরনের যখন আমার চাকরির উপর একটা আস্থা এসে যায় ভরসা এসে যায় এবং বা আমার ব্যবসা বাণিজ্যের উপর এ ধরনের যখন একটা তওয়াক্কুল ভরসা এসে যায় এটি হবে শেরকে আসকার ছোট শেরক হয়ে যাবে কিন্তু যখন আমি মনে করব যে না আল্লাহ রাবুল আলমিন তিনি রেজেকের মালিক তিনি আমাকে এই মাধ্যমে এখন রেজেক দিচ্ছেন এই মাধ্যম না থাকলেও তিনি আমাকে রেজেক দিতে পারেন আরো অন্য ভালোভাবেও দিতে পারেন আরো বেশিও রেজেক দিতে পারেন এটা জাস্ট একটা মাধ্যম হিসাবে আমি রেজেক পাচ্ছি এটা না থাকলে আমি রেজেক থেকে মাহরুম হয়ে যাব এই ধরনের যখন বিশ্বাস থাকবে তাহলে কোনো অসুবিধা নেই সেটি শরীয়তসম্মত বিষয় এখানে তাওয়াক্কুলের আরেকটি বিষয় রয়েছে ভরসার বিষয় রয়েছে সেটা হলো এই কাউকে কোনো ব্যক্তিকে যখন কোনো বিষয়ের জন্য দায়িত্বশীল করা হয় দায়িত্বশীল করলে অর্থাৎ আপনার কোনো একটা জিনিস রয়েছে আপনি এটাকে বিক্রি করতে দিচ্ছেন আপনি একজন প্রতিনিধি নিয়োগ করলেন যে সে বিক্রি করবে আপনার পক্ষ থেকে তার প্রতি অবশ্যই আপনার একটা ভরসা বা একটা আস্থা থাকবে অনর্ভাবে কাউকে কোনো একটা জিনিস কেনার জন্য আপনি তাকে টাকা টুকা দিয়ে পাঠালেন তুমি যাও ভালো করে দেখে শুনে এটা কিনে নিয়ে আসো তাহলে তারপর অবশ্যই আপনার একটা তাবাক্কুল বা একটা ভরসা থাকতেছে অনুরূপভাবে এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য আপনি আরেকজনকে নিয়োগ দিলেন একজন পাহারাদার একজন নাইট গার্ড বা একজন সিকিউরিটিকে আপনি রাখলেন তারপরেও আপনার একটা আস্থা বা ভরসা থাকবে তাহলে এটাও ওই ক্ষেত্রেই থাকবে যে এগুলি আপনার প্রতিনিধি হয়ে সে যেন এগুলিকে পালন করছে এটা একটা আপনি শরীয়তসম্মত যে একটা অবস্থান গ্রহণ করতে হয় মাধ্যম গ্রহণ করতে হয় সেই মাধ্যমে আপনি শুধু গ্রহণ করেছেন মূলত প্রকৃতপক্ষে দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবাহ আবার নেওয়ার মালিক হলেন হেফাজতের মালিক হলেন আল্লাহ সুবাহ তার কাছেই আমাকে সিলিন্ডার হতে হবে তার কাছেই আমাকে মোকাবিল হতে হবে এই বিষয়টি এই বিশ্বাস রেখেই এভাবে আমরা যদি এগুলি করে থাকি তাহলে কোনো অসুবিধা নেই আর যদি সেই আল্লাহ সুবাহ তাল্লার কাছে যেভাবে আমরা মুখাফেকি এবং তাকে যে হিসাবে আমাদের দেওয়া ও নেওয়ার মালিক মনে করি এরকম যখন অন্য কাউকে মনে করব কোনো রাজা বাদশাকে হোক বা কোনো কোম্পানির মালিককে হোক বা কোনো চাকরির মালিককে হোক তখন সেটি অবশ্যই শেরকের পর্যায়ে চলে যাবে কখনো সেটি শেরকে আসকার ছোট শেরক হতে পারে আবার পর্যায় হিসেবে কখনো সেটি বড় শেরকে হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা তাই এ তাওয়াক্কুল পূর্ণ তাওয়াক্কুল আসল তাওয়াক্কুল সেটি হবে একমাত্র আল্লাহ সুবাহ তালার উপরেই লেখক রাহমাহুল্লাহ এখানে আর কয়েকটি আয়াত নিয়ে এসেছেন একটি আয়াত আমরা পড়েছি সেটি হলো সুরামায়াদার তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল আল্লাহি ফতওয়াক্কালু ইনকুম যদি তোমরা মমিন হয়ে থাকো সত্যিকারী তাহলে আল্লাহর উপরেই তোমরা ভরসা করো আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো আরেকটি আয়াত নিয়ে এসেছেন সোরা আনফালের সেটি গুরুত্বপূর্ণ একটি আয়াত সোরা আনফালের দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামাল ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম প্রকৃত মুমিন হলো তারাই যখন তাদের কাছে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয়ে কেঁপে উঠে অন্তর কেঁপে উঠে তাদের ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহ জাদাতুহুম ঈমানা আর যখন তাদের কাছে আয়াত আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনানো হয় জাদাত হুম ইমানা তাদের ইমান যেন বৃদ্ধি হয়ে যায় তাহলে এ আয়াতও আমাদের এই শিক্ষা দিচ্ছে যে আসলে ইমান মানুষের বৃদ্ধি ইমান মানুষের সব সময় এক সমান থাকে না কখনো বৃদ্ধি হয় আবার কখনো কমে যায় যেমন এটা সময় হিসাবেও রয়েছে কাজ হিসাবেও রয়েছে পরিবেশ হিসাবেও রয়েছে একটা ভালো পরিবেশে গেলে নিজেকে যেন একটু স্বস্তি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার ইমানটা যেন অনেক বেড়ে গেল আবার একটা নোংরা খারাপ অশ্লীল পরিবেশে গেলে যেন নিজেকে একটা সংকীর্ণতার মধ্যে মনে করি যে আমার ইমান যেন যায় যায় ভাব হয়ে যাচ্ছে আবার একটা ভালো মৌসুমে রমজান মাস পেলে মনে হয় আলহামদুলিল্লাহ ইমান যেন পরিপূর্ণতা লাভ করতেছে ঠিক অনুরূপভাবে একটা ভালো কাজ করলে যখন আমরা সলাতে যাই নামাজে যাই মসজিদে যাই মনে হচ্ছে একটা ভালো কাজ করছি আমার ইমানটা বৃদ্ধি পাচ্ছে আবার যখন অন্যায় অপকর্মে একটা লিপ্ত হইতে যায় বাধ্য হয়ে কোনো ক্ষেত্রে পড়ে যেতে হয় তখন মনে হচ্ছে যে ইমান যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাই বলছেন যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনানো হয় জাদাত হুমি ইমানা তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় এরাই হলো আসল মমিন মমিনের পরিচয় ও আলা রব্বিহিম আর তাদের আরেকটি বড় পরিচয় হলো তারা তাদের রবের উপর সব সময় ভরসাশীল সব সময় আস্থাশীল আল্লাহ সুবহানাহু আল্লাহর সাথেই তাদের অন্তরগুলি যেন সম্পৃক্ত হয়ে রয়েছে আল্লাহর কাছেই যেন তাদের অন্তরগুলি ঝুলন্ত হয়ে রয়েছে আল্লাহকে ছাড়া যেন তারা আর কিছু চিনে না আল্লাহকে ছাড়া যেন তারা আর কিছু বোঝে না কিছু পাইতে হলেও আল্লাহর কাছে কিছু বাঁচতে হলেও আল্লাহর কাছে কিছু নিতে হলেও আল্লাহর কাছে সব সময় তারা আল্লাহর উপর আস্থাশীল এরাই হলো প্রকৃত মমিন এটাই হলো প্রকৃত তাওহিদ ও ইমানের বিষয় লেখক রাহমাহুল্লাহ এরপরে তিনি আরো একটি আয়াত নিয়ে এসেছেন তোরা আনফালের আয়াত সেটিও চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নবী হাসবুকাল্লাহ হে নবী আসলেই তোমার জন্য এবং যারা তোমার সাথে মমিনেরা রয়েছে তাদের জন্য যথেষ্ট শুধু একটাই তিনি হলেন আল্লাহ সুবাহ যথেষ্ট আসলে আল্লাহ যার জন্য হয়ে যাবে তিনি যথেষ্ট আর কোনো কিছুর প্রয়োজন হয় না তবে এর অর্থ এই নয় যে আল্লাহকে যথেষ্ট মনে করে ঘরে বসে থাকব সেটা নয় যেটা আগে আমরা বলেছি তাহলে শরীয়তসম্মত বিধান অনুযায়ী আমাদেরকে যে পন্থা রয়েছে সঠিক পন্থা সেগুলি অবলম্বন করতে হবে অন্যভাবে আবার আরেক আয়াতে আল্লাহ রাবুল আলম বলছেন সুরাতের তিন নম্বর আয়াত আল্লাহ হাসবুহ যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের উপর তাওয়াক্কুল করবে আল্লাহ রাবুল আলমিনের উপর যে ভরসা রাখবে ফাহুয়া হাসবুহু আল্লাহ রাবুল আলমিনই তার জন্য যথেষ্ট এর অর্থ হলো এই যে প্রকৃতপক্ষে আমরা সবসময় আল্লাহ সুবাহ আল্লাহর উপরেই ভরসা রাখবো কোনো মাধ্যমের উপর ভরসা নয় ভরসা হবে আল্লাহ সুবাহ আল্লাহর উপরে তাহলে আল্লাহ রব আলমিন যে কোনো মাধ্যমে আমাদেরকে রেজেকও দিবেন এবং যে কোনো মাধ্যমে আমাদেরকে তিনি যাবতীয় ক্ষতি থেকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন প্রিয় বন্ধুরা আসলে রেজেকের মালিক বা সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবাহ তালা সেই দৃষ্টিকোণ থেকেই আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি আস্থাশীল হতে হবে তার প্রতি আমাদেরকে ভরসাশীল হতে হবে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো সত্তা অন্য কোনো বস্তুকে নয় লেখক রহমাহুল্লাহ এরপরে আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি বুখারির হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলছেন قال حسبنا الله ونعم الوكيل قالها إبراهيم عليه الصلاة والسلام حين ألقي في النار ইব্রাহিম আলহি সালাতাম যখন তাকে আগুনের উপর নিক্ষেপ করা হলো সেই বিশাল আগুনে সেই আগুন সেখান থেকে রেহাই দেওয়ার মতো মুক্তি দেওয়ার মতো পৃথিবীতে কেউ নেই শুধু একমাত্র যিনি সর্বক্ষমতার অধিকারী আল্লাহ সুবাহ তিনি শুধু একমাত্র সেই আগুন থেকে রেহাই দেওয়ার মতো মুক্তি দেওয়ার মতো অধিকার রাখেন তাই তিনি তাকে যখন সে আগুনে নিক্ষেপ করা হলো তিনি তখন বলছিলেন হাসবুন আল্লাহ ও আমার জন্য যথেষ্ট শুধু সেই আল্লাহ সুবাহ আলাই ও ওয়াকিল এবং তিনি হলেন আমার আসল রক্ষক আসল অভিভাবক তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন ইব্রাহিম আলাইসালাম তার জন্য বলে দিলেন কল্যাণ আর সালামা হে না হে আগুন তুমি যদিও তোমার জ্বলন্ত ক্রিয়া রয়েছে তোমাকে এই দিয়েছি আমি কিন্তু ইব্রাহিমের ক্ষেত্রে তুমি ভিন্ন হয়ে যাও সেখানে তুমি ঠান্ডা হয়ে যাও অনুরূপভাবে যখন বলা হয়েছিল যে মানুষজন আপনাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তখন তারা বলেছিলেন হাসবুন আল্লাহ ওয়াকিল তাই মানুষের যে প্রকৃত মমিন তার মুখ দিয়েও বের হবে যে হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল আল্লাহ রাবুল আলমিন তিনি আমার জন্য যথেষ্ট এবং সে অন্তর দিয়ে ইমান বা আকিদাগত দিক দিয়ে সে আল্লাহ সুবাহ তাল্লার উপরেই আস্থাশীল হবে আর শরীয়ত সম্মতের যে মাধ্যম সেগুলি